বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ওয়াসাল্লাম তসলিমান সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আপনাদের সামনে রিয়াদুসালহীন কিতাব থেকে নিয়মিতভাবে দর্শ উপস্থাপন করে আসছি আমাদের আজকের দর্শ আজকের আলোচনা যে বিষয় হবে সেটি হলো বাবু ফি বায়ানি কাসরাতি তুরুকিল খৈর ভালো কাজের বিভিন্ন পন্থা সম্পর্কে যেই অধ্যায়ে আমরা জানতে পারব যে অনেক ভালো এবং কল্যাণময় কাজ আছে যেই কাজগুলি সম্পাদনের মাধ্যমে আমরা দুনিয়ার জীবনকে ধন্য করতে পারব ইনশা আল্লাহ তালা তো আজকের হাদিস এই অধ্যায়ের দশম হাদিস থেকে আলোচনা শুরু হবে হাদিসটি রবায়ত করেছেন আবু হুরার রাজি আল্লাহ তাল আনহু তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কল নিশ্চয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন বাইনামা রজুলুন ইয়ামশি বি তরিকিন ইস্তাদ্দা আলহিল আতস একজন ব্যক্তি পথে চলা শুরু করেছে এমন কি তাকে অনেক বেশি পিপাসে লেগে গেছে ফাওয়াজাদা বি এরান তো এই ব্যক্তি একটি কুয়া দেখতে পেয়েছে ফা নাজালা ফিহা ফা শারিব এবং কুয়ায় নেমে সেখান থেকে পানি পান করে চলে আসছে ফাইদা কালবুন ইয়ালহাস ইয়াকুলু সারামিন আল আতাস তো দেখছে যে একটি কুকুর পিপাসাই জিব্বাটি বের করে সে ওই কুয়ার আশেপাশের কাদাগুলি সে চেটে চেটে খাচ্ছে ফকলার রাজুল ওই ব্যক্তি তখন মনে করল লাকদ বালাকাহাদ আল কালবু মিনাল আতাস এই কুকুরটাকে বুঝিয়ে অনেক পিপাসা লেগেছে মিসলুল্লাদি কান আকদ বালাগা মিন্নি যেমন আমাকে অনেক বেশি পিপাসা লেগেছিল এই কুকুরটাকেও যেন মনে হচ্ছে এমনই বেশি পিপাসা লেগেছে ফানাজ বি ওই ব্যক্তি কুয়ায় নামলো ফা মালা আহুফাহু মা আন এবং নিজের মোজার পানি ভরে সেই পানিটি উপরে নিয়ে আসলো বিফিহি হাত্তা রাকিয়া ফাসাকাল কল্প বলছেন তারপরে ওই জুতোটি তার মুখের সামনে রাখল এমনকি ওই কুকুরটি সেখান থেকে পানি পান করতে পারল ফাশাকার আল্লাহ লাহু ফাগাফারা লাহু আল্লাহ তালার কাছে এই কাজটি বেশি পছন্দ হলো ফাগাফার আলাহু এবং তাকে ক্ষমা করে দিল কালু ইয়া রসুল আল্লাহ ইন্নানা বিল বাহা ইমি আজরান সাহাব একরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাহসালাম কোনো পশুকে পানি পান করালে অথবা কোনো পশুর প্রতি এহসান বা দয়া দেখালে এর বিনিময়ে কি আজর পাওয়া যাবে ফকল তো আল্লাহ রসুল সাহসালাম বললেন ফি কুল্লি কাবিদিন রতবিন আজরুন প্রত্যেক প্রাণীর মধ্যে রয়েছে আজর এবং সওয়াব সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এই হাদিস আমাদেরকে যে বিষয়ে উদ্বুদ্ধ করছে সেটা হলো এই যে শরীয়তে ইসলাম মানুষদের প্রতি দয়া করা শিখায় শুধু মানুষ নয় এমনকি প্রাণীর প্রতি দয়া এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং একজন ব্যক্তি যখন একটা কুকুরের প্রতি দয়া করেছে তো এই দয়াটাই আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে যে আল্লাহ তালা তার জীবনের সকল গুণাকে মাফ করে দিয়েছেন এই ধরনের আরও একাধিক ঘটনা মহাদ্দিসেন একরাম বিভিন্ন রেওয়ায়তে নিয়ে আসছেন অফি রেওয়ায়তিল বুখারি বুখারির আরেকটি রেওয়ায়তে আছে ফাশাকারাল্লাহুলাহু ফাগাফারালাহু ফাদাহুল জান্না সেখানে শব্দটি এমনটি আছে যে আল্লাহ তালা তার এই কাজটা কি পছন্দ করেছে এবং তাকে ক্ষমা করেছে ফাদ খালাহুল জান্না এবং তাকে জান্নাতে প্রবেশ করাইছে অফি রেওয়ায়তে লাহুমা বখারি মুসলিমের আর একটি রেওয়ায়তে আছে বাইনামা কলবুন ইয়তিফু বি রকিয়তিন কদকাদ ইয়াকতুলহুল আতশ ইজরাআতহু বাগিয়ুন মিন বাগায়া বানি ইসরাইল বললেন ঠিক একটি কুয়ার পাশে দিয়ে একটি পিপাসিত কুকুর যখন চারিপাশে দিয়ে দৌড়াচ্ছিল ঘুরছিল পিপাসার কারণে তখন একটি জিনাকারী বেবিচারী নারী তার এই কুকুরের দৌড়ানো দেখে তার প্রতি দয়া এসে ফানাজাত মো কাহা ফাস্তাকাত লাহু বিহি ফাসাকাত হু ফাগুফির আলাহু বিহি বলছেন সেই বেবিচারী মহিলাটি কুয়ার ভিতরে যেয়ে কুয়া থেকে পানি উঠিয়ে যখন কুকুরকে পান করায়ছে আল্লাহ রব্বুল আলমিন তার এই কাজের প্রতি খুশি হয়ে সারা জীবনের বেবিচারী গুণা আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমাদের উচিত যে আমাদের অধীনে যে সমস্ত পশু আছে যে সমস্ত চতুষ্প জন্তু আল্লাহ পাক যাদেরকে আমাদের জন্য নত করে দিয়েছেন আমাদের খেদমতের জন্য তাদেরকে আমাদের জন্য ন্যস্ত করে দিয়েছেন সে সমস্ত পশু পাখির প্রতি তাদের কষ্ট নিজের কষ্ট মনে করা তাদের প্রতি দয়া এবং রহম করা এর বিনিময়েও আল্লাহ তালা আজর এবং সবাব দেবেন যেমন কি এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এগারোতম হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لقد رأيت رجلا يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق كانت تؤذي المسلمين رواه مسلم আবু হরাজ আল্লাহ আনহু তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাকদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি আমি এমন একজন ব্যক্তিকেও দেখেছি যে জান্নাতে চলাফেরা করছিল ফি সাজারাতিন কাতাহা ফি জাহারি তারিক বলছেন জান্নাতে যাওয়ার তার যে পুঁজি ছিল তার যে মাধ্যম ছিল সেটা হলেই যে ওই ব্যক্তি রাস্তা থেকে কোনো একটি কষ্টদায়ক গাছকে সে কেটে ফেলে দিয়েছিল যেই গাছটি মুসলমানদেরকে কষ্ট দিত সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ নবী সাল্লামের হাদিস আমরা শুনেছি যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ইসলামের ষাট অথবা সত্তরের চেয়েও বেশি শাখা প্রশাখা আছে তার অন্যতম শাখা প্রশাখা হলো এটা বলা লা ইলাহা ইল্লাল্লাহ ও আদনা হা ইমাতাতুল আদা আনি তারিক এবং সবচেয়ে নিম্ন যেটা তার স্তর সেটা হলে ইমাতাতুল আদা আনি তারিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া তো আল্লাহ নবী সালাম বলেছিলেন যে তোমার জান্নাত অতি নিকটে জাহান্নামও অতি নিকটে মানুষকে কষ্ট দিবে এমন কোনো জিনিস রাস্তায় পড়ে থাকলে সেটা হাটিয়ে দেওয়া এটাও এমন একটি বড় নেকি যে এই নেকির বিনিময় আল্লাহ তালা একজন ব্যক্তির তার সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন অফি রেওয়ায়তিন অন্য আরেকটি রেওয়ায়তে আছে একজন ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো গাছ সে এই বলে কেটে ফেলে দেয় আমি এই গাছটি রাস্তা থেকে এই জন্য কেটে ফেলে দিব যেহেতু এই গাছ দ্বারা মুসলমানদের কষ্ট হয় পথ হাঁটতে ফাউদ খিলাল জান্না তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে অফি রেওয়ায়তিল্লাহুমা বোখার এবং মুসলিমের আর একটি রেওয়ায়ত থেকে যেটা বোঝা যায় জানা যায় সেটা হলেই বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ওয়াজাদা গুসনা শাউকিন আলা তারিক فأخره فشكر الله له فغفر একজন ব্যক্তি রাস্তায় দেখল যে কাঁটাদার একটি গাছের ডাল রাস্তায় পড়ে আছে এই ডালটি সে রাস্তা থেকে এই মনে করে সরিয়ে দেয় এই নিয়তে সরিয়ে দেয় যে হয়তো বা কোনো মানুষ এই পথে চলতে গেলে তার পায়ে কাঁটাটি চুবে যেতে পারে এই আশা নিয়ে যখন মুসলমান থেকে যেন কষ্ট না হয় মুসলমানেরা যেন কষ্ট না পায় এটা মনে করে যখন গাছও কাটে নেই গাছের শুধু একটি ডাল রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এর বিনিময় রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাইছেন সম্মানিত শ্রোতামণ্ডলী এগুলিও নেক কাজ এগুলিও ভালো কাজ যদিচ আজকে মুসলিম সমাজ এগুলিকে ভালো কাজ বলে অনেক সময় তারা মনেও করে না নিজে রাস্তায় কাঁটা সরে দেওয়া তো দূরের কথা নিজের বাড়ির পাশে প্রতিবেশীকে আরেকজন মুসলমান কষ্ট দিয়ে থাকে রাস্তা বন্ধ করে দিয়ে থাকে কাঁটা দিয়ে যেন আমার রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে না পারে তাহলে সেই দিনের মুসলমান তারা কেমন ছিলেন আর আজকে আমরা কোন পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি সম্মানিত দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর এই আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা রসুল সাহসালামের একটি হাদিস নিয়ে বিশ্লেষণ করছিলাম যে হাদিসটি রবায়ত করেছেন আবু হরার রাজিয়াল্লাহ তালা তিনি তিনি বলেন মান তাওয়াদ্দা ফাহসান আল ওদু যে ব্যক্তি সুন্দরভাবে উজু করল সোম্মা আতাল জুমা আতা এরপরে সে জুমা আর সলাতের জন্য উপস্থিত হলো ফাস্তামা সেখানে যে জুমার খুদবা শ্রবণ করেছে ও আন সতা এবং চুপ থেকেছে গুফির আলাহু মা আবাইনাহু অবাইনাল জুমাতি বলছেন তাকে ক্ষমা করে দেওয়া হবে সেই জুমা এবং আরেকটি জুমার মাঝে যতগুলি গুণা আছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন ওয়া জিয়াদু সালাসাতি আয়ামিন এবং অতিরিক্ত আরও তিন দিনের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন ওমান মাসাল হাসা ফাকাত লাগা আর যে ব্যক্তি কোনো কাঙ্করি অথবা কোনো ছোট্ট পাথরও যদি কেউ সরিয়ে দেয় ফকত লাখা তাহলে সে যেন তার জুমার স্বভাবটাকে সে নষ্ট করে দিল সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এই হাদিস থেকে আমরা বড় একটি ফজিলতের আমলের কথা শুনতে পারলাম সেটি হলো এই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে যদি জুমার সালাতের জন্য সে মসজিদে প্রবেশ করে আর জুমার দিনের জুমার সলাতের যে আদবগুলি রয়েছে সেই আদবের মধ্যে হইতে প্রথম আদব হলো এই যে উজু করে বাড়ি থেকে বের হওয়া এরপরে সুন্দর কাপড় পরিধান করা তেল থাকলে তেল লাগানো এবং আতর থাকলে আতর লাগানো এভাবে সে যখন মসজিদে প্রবেশ করবে মসজিদে প্রবেশ করে দুই রাখা তাহিয়াতুল মসজিদ পরে তারপরে তাকে বসতে হবে এবং সে যদি সময় অধিক পায় তাহলে যত ইচ্ছা অত সলাত আদায় করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার খুদ্া শ্রবণ করলো জুমার খুদ্া শ্রবণ করা ওয়াজিব শ্রবণ করলো ও আন সতা এবং চুপ থাকে তো জুমার খুদ্ায় কথা বলা যায় না এমন কি কাউকে ইশারাও করা যায় না এমন কি কোনো ব্যক্তি যদি জুমার দিনে পার্শ্বে কেউ কোনো কেউ কথা বলে তাহলে ওই ব্যক্তিকে এটা বলা যে উস্কুত তুমি চুপ থাকো আল্লাহ নবী সাসম বলেছেন ফাঁকাত লাগাও তা তুমি যদি এই কথাও বলো তাহলে তোমার জমার ছোয়াব নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুলাম বললেন সুন্দরভাবে অজু করে জুমার দিনে জুমার সলাত আদায় করার জন্য গিয়েছে এবং জুমার খুদ্া শ্রবণ করেছে এবং চুপ থেকেছে এই কাজের বিনিময় আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তাকে এক জুমা থেকে নিয়ে আর জুমা পর্যন্ত এবং আরও অতিরিক্ত তিন দিনের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তবে যে শর্তগুলি আছে যেমন নিরবতার সাথে জুমার খুদ্া শোনা নড়াচড়া না করা কোনো জিনিসের বিষয়ে এদিক সেদিক না সরানো ও আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাম কল ইদা তওয়াদ আল আব্দুল মুসলিমু আউল মুমিনু ফাগাসাল ওয়াজহাহু খরাজামিন ওয়াজহিহি কুল্লু খতিয়াতিন আবু হুরারাজি আল্লাহ তালহু তিনি রেবায়ত করেন বলছেন নিশ্চয় রসুল সাল্লাম বলেছেন ইদা তওয়াদ আল আব্দুল মুসলিম যখন কোনো মুসলিম বান্দা উজু করে আউল মুমিন অথবা কোনো মমিন বান্দা অজু করে তো অজু করলে এটাও যে একটি বড় এবং সবাবের কাজ এর মাধ্যমে একজন ব্যক্তি যে গুণা থেকে কিভাবে পবিত্র হতে পারে এর বাস্তব নমুনা এই হাদিস থেকে আমরা পেতে পারি ফা গাসালা ওয়া জাহাহু এবং অজুর মধ্যে সে তার চেহারাকে যখন সে ধৌত করল খারাজামিন ওয়াজিহি কুল্লু খতি আতিন ইলাইহা বলছেন তার চেহারা থেকে ওই সকল গুনাহ ঝরে যাবে যে গুনাহগুলি সে তার এই চেহারা দ্বারা সে গুনাগুলি করেছে নাজারা ইলাইহা বি আইনাইহি বলছেন যেই চক্ষু দ্বারা যে চক্ষুর দৃষ্টি দ্বারা যতগুলি গুণা করেছে এবং এই চেহারা দ্বারা যতগুলি গুণা করেছে অজুর মধ্যে এই চেহারা ধোয়ার সাথে সাথে মাল মা পানির সাথে এই গুণাগুলি ঝরে পড়ে যায় আও মা আখির কাতলির মা অথবা পানির শেষ ফোটা ঝরার সাথে সাথে এই চেহারা দ্বারা যতগুলি সাকিরা গুণা হয়েছে আল্লাহ তালা এই অজুর মাধ্যমে চেহারা ধোয়ার সাথে সাথে চেহারার সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন ফাইদা গাছালা এদাইহি এরপরে যখন সে হাত ধোয় খরাজামিন ইয়াদাইহি তার হাত থেকে সকল গুনাহ ঝরে যায় কুল্লু খতিয়াতিন সকল গুনাহ পড়ে যায় কানা বাতসাত হায়াদাহু যেই গুণাগুলি সে হাত দ্বারা সে বাস্তবায়িত করেছে মাল মা ই মা আখের কাতরিল মা পানির সাথে পানি পড়ার সাথে সাথে পড়ে যায় অথবা পানির শেষ কাতরা পড়া পর্যন্ত তার হাতের গুণা পড়তেই থাকে হাত্তা খরুজা নাকিয়াতামিন জনুব এভাবে যখন সে অজু করবে এবং অজুর মধ্যে তার চেহারার গুণা ঝরে যাবে হাতের গুণা ঝরে যাবে এমনকি সে সমস্ত গোনা থেকে নিষ্পাপ হয়ে যাবে এই অজুর মাধ্যমেও ফাইদা খারাজাত কুল্লু খতিয়াতিন মাসাতাহা রিজিলা আউমা কাতলিল মা এরপরে যখন ওই অদু অদু কারণেওয়ালা ব্যক্তি যখন তার দু পা দুই পা ধোবে তখনও পর্যন্ত তো এই পা দ্বারা যতগুলি গুণা সাব্যস্ত হয়েছে সকল গুণা আল্লাহ তালা পানির ফোটার সাথে অথবা পানির শেষ ফোটার সাথে এ সকল গুণা আল্লাহ তালা তার থেকে ঝরিয়ে দেয় হাত্তা ইয়াখরুজা নাকিয়ামিনা জনুব এমনকি অজু শেষ হওয়ার সাথে সাথে সে সমস্ত গুণা থেকে একেবারে নিষ্পাপ এবং বেগুনা হয়ে যায় সুবাহান আল্লাহ রওয়াহ মুসলিম ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছে ওয়ানহু আন রসুল্লাহ সাল্লাম কল আসলাওয়াতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমাতি ও রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুন লিমা বাইনা হুন্না ইজাজ তুনিবাতিল কাবাইর মুসলিম আবু হরাহ তাল্লাহু আরও বলেন রসুল সাল্লাম বলেছেন আসলাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত সলাদ ওয়াল জুমা জুমাতু ইলাল জুমাতি এবং একটি জুমা থেকে আর একটি জুমা পর্যন্ত ওয়া রমাবান ইলা রমাবান এক রমজান থেকে নিয়ে আর রমজান পর্যন্ত মোকাফিরাতুন লিমা বাইনা হুন্না বলছেন এর মাঝের সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইদাজতুনি বাতিল কাবাইর যদি ওই ব্যক্তি কাবিরাহ গুণা থেকে সে দূরে থাকে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে নেকির বিভিন্ন পন্থা সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা শুনেছি অজুর মাধ্যমে গুণা মাফ হয়ে যায় এই হাদিস থেকে যেটা জানতে পারলাম সেটা হলেই কোনো ব্যক্তি যখন পাঁচ অক্ত সলাত আদায় করে তো এই দুই সলাতের মাঝখানি যে খালি সময়টুকু আছে এই সময়ে যত সগিরা গুণা হয়ে যায় তো দুই পার্শ্বের দুই সলাচ আদায় করার মাঝে সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেন ফজরের সলাৎ পড়েছেন এরপরে জহরের সলাৎ পড়েছেন তো এর মাঝখানে সকল গুণা আল্লাহ তালা অটোমেটিক মাফ করে দেবেন এক জুমা পড়েছেন পরের সপ্তাহে পরের জুমাও যখন পড়লেন এই দুই জুমার মাঝখানে যত সগিরা গুণা আছে সেটাও আল্লাহ মাফ করে দেবেন এক রমজানে শ্যাম পালন করেছেন আর রমজান এসেছে সেটাতেও যখন শ্যাম পালন করছেন তো এই দুই রমজানের মাঝখানে যে সময়টুকু আছে এক বৎসরের সময় আল্লাহ নবী সাসন বলেছেন এই এক বৎসরের সকল সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তবে কখন মাফ করবেন যখন নাকি এটা ধারাবাহিকতার সাথে এবাদতটা আমরা করতে থাকব হজর পড়লাম জহর পড়লাম না আসর পড়লাম তাহলে এই জহর আর ফজরের মাঝখানের যে সময় আছে এটা যে গুণা মাফ হওয়ার কথা ছিল এই গুণা আল্লাহ তালা মাফ করবেন না সম্মানিত শ্রোতামণ্ডলী সালাত এটা হলো ইসলামের একটি এমাদুদ্দিন ইসলামের স্তম্ভ দিনের স্তম্ভ এবং এটা ইসলামের এবাদতের ক্ষেত্রে প্রথম স্তম্ভ বিধায়ী এই এবাদত আমরা না করে আল্লাহর সামনে কোনোদিন কোনো ভালো ফলাফল আশা করতে পারি না তাই আসুন আমরা নিয়মিত পাঁচ অক্ত সলাত আদায় করি জুমার সলাতের গুরুত্ব সহকারে আদায় করি আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে সে তাহাহুনান অলসতা করে যদি তিন জুমা সে যদি ত্যাগ করে তাহলে আল্লাহ তালা তার অন্তরে মোহর লাগিয়ে দেন এবং তার নাম মোনাফিকেদের লিস্টে তার নাম লিপিবদ্ধ করা হয় এবং সৌম রোজা যেটা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন একটি মাস পুরা মাস এমন না যে কিছুদিন মাসের শুরুতে কিছুদিন রাখলাম এরপরে মাসের শেষে কিছুদিন রাখলাম আর মাঝখানে দিনগুলিতে আমি রোজা সেরে দিলাম সেয়াম সেরে দিলাম তাহলে এইটা এই এর এ ধরনের সিয়াম দ্বারা আল্লাহ পাক কোনোদিন এই গুণাগুলি ক্ষমা করবেন না আসুন এবাজতের জন্য আমরা নিজেকে অ্যাডভান্স করি এবাজতের জন্য আমরা নিজেকে প্রস্তুত করি ইনশা আল্লাহ এই এবাজতের মাধ্যমে আমি দুনিয়ায় নিজেকে সকল ধরনের গুণা থেকে আমি মুক্ত করাতে পারবো ইনশা আল্লাহ তালা এ বিষয়ে এই অধ্যায় আর হাদিস ওয়ানহু কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলা আদুল্লুকুম আলা মায়ামহুল্লাহ বিহিল খতায়া ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط رواه مسلم সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী রসুল সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মায়ামহুল্লাহ বিহিল খতায়া আমি কি তোমাদেরকে এমন একটি এবাদত সম্পর্কে বলবো না যেই এবাদত যদি তোমরা করো তাহলে আল্লাহ তালা তোমাদের গুনাহ মাফ করে দিবেন ওয়ার ফাউবিহিদ দারাজাত এবং এই এবাদতের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন সেটি কলু সাহাব একরাম বলেন বালা হে আল্লাহ রসুল আমাদেরকে বলেন তখন বললেন ইসবাহুল ওদু ফিল মাকারিহি কষ্টের সময় পরিপূর্ণতার সাথে অজু করা কষ্টের সময় পরিপূর্ণভাবে অজু করা কষ্টের সময় বলতে যখন পানি দিয়ে অজু করা কষ্টকর হয় শীতের বেলা শীতের মৌসুমে রাত্রিতে ফজরের সময় উঠে ঠান্ডা পানি দ্বারা অজু করা এটা অবশ্যই কষ্টের কাজ তো এই কষ্টের সময় এমন যেন না হয় যে একবার কোনো রকম পট করে পানি দিলাম পানি দিয়ে অজু শেষ করে দিলাম আল্লাহ নবী সাল্লাম বলেছেন না এই কষ্টের সময়ও যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে একবার দুইবার তিনবার পানি দিয়ে হাতটাকে সুন্দরভাবে ডোলে অজুর অঙ্গগুলিকে সুন্দরভাবে ডোলে ডোলে এভাবে যদি সুন্দরভাবে কেউ কষ্টের সময় পরিপূর্ণভাবে অজু করে তাহলে মানুষের গুণাকে ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন ওকাসরতুল হোতা ইলাল মাসাজিদ এবং মসজিদে যাওয়ার জন্য বেশি বেশি কদম ফালানো হ্যাঁ বেশি বেশি হাঁটা ওয়া ইন্তদার সলাত বাদ সলাত এবং এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষায় বসে থাকা ফাদা আলিকুমর রিবাত আল্লাহ রসুলাম বলছেন এটাও একটি রিবাত এটাও একটি জিহাদের মতো সবাবের কাজ যে এক সলাতের সলাৎ শেষ করে আর এক সলাতের জন্য অপেক্ষা করা অন্য আর একটি রেওয়ায়তে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সলাৎ শেষ করে ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত যে বসে থাকে অতক্ষণ পর্যন্ত তাকে যেন সালাতরত অবস্থায় বলে তাকে গণ্য করা হয় অর্থাৎ তার পুরোটাই সময় সালাত আদায় করার যে স্বভাব আছে এই স্বভাব আল্লাহ তালা তাকে দান করেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা এই হাদিস থেকে তিনটা জিনিস আরও জানতে পারলাম যেগুলি জিনিস স্বভাবের কাজ এই স্বভাবের কাজ যে মনে করে এগুলি আমরাও সুন্দরভাবে এই কাজগুলি করতে পারবো অজু করতে হবে সুন্দরভাবে সব সময় তবে কষ্টের সময় যেন কষ্টের কারণে অজুটাকে সংক্ষিপ্ত না করে দিই সুন্দরভাবে করি আর বাড়ি যদি মসজিদ থেকে একটু দূরে হয় যত দূরে হবে মসজিদে যাওয়ার জন্য হেঁটে যাওয়াটা অতই বেশি সবাবের কাজ অতই বেশি আজারের কাজ এ বিষয়ে আলোচনা আগেও আসবে এরপরে এক সলাতের পর আর একটা সলাতের জন্য অপেক্ষা করা তো সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এগুলি ছোট ছোট কাজ যে কাজগুলিকে আমরা অনেক সময় বেশি বড় মূল্য বলে আমরা মনে করি না অথচ এই ছোট ছোট কাজ করার মাধ্যমে আস্তে আস্তে আমাদের যদি গুনাহ